আবু কতদাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আছে যে একবার তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন মক্কার পথে কোনো এক স্থানে পৌঁছার পর আবু কতদাহ রদিল্লাহ তাল্লাহ্ন কয়েকজন সঙ্গী সহ তার পেছনে রয়ে গেলেন সঙ্গীরা ছিলেন হেরাম অবস্থায় আর তিনি ছিলেন হেরামবিহীন এ সময় তিনি একটি বুনো গাধা দেখতে পান এবং তার ঘোড়ার পিঠে আরোহণ করেন তিনি তার সঙ্গীদের তার চাবুকটি উঠিয়ে দিতে বলেন কিন্তু তারা তা দিতে অস্বীকার করলেন আবার তিনি তার বর্ষাটি উঠিয়ে দিতে বলেন তারা তাও দিতে অস্বীকার করলেন তখন তিনি নিজেই তা উঠে নিলেন অতপর গাধাটির উপর আক্রমণ চালালেন এবং তাকে হত্যা করলেন সাথীরা কেউ কেউ এর গোস্ত খেলেন এবং কেউ কেউ তা খেতে অস্বীকার করলেন অতপর তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট গিয়ে এ সম্পর্কে তার নিকট জিজ্ঞেস করলেন তিনি বললেন এটি একটি আহারের বস্তু যা আল্লাহ তালা তোমাদের আহারের জন্য দিয়েছেন জাহিদ ইবনু আসলাম রহমতুল্লা আলহি আবু কতদাহ রদিল্লাহ তাল্লাহ্ন থেকে আবু নাজর রদিল্লাহ তাল্লাহ্ন এর মতোই বুনো গাধা সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন এতে আছে নাবি সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের সঙ্গে তার কিছু গোস্ত আছে কি